ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद् भागवतम् অনুবাদ এবং তাৎপর্য শ্রী শ্রীমদ এ সি ভক্তবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা চতুর্থ স্কন্ধ অধ্যায় চব্বিশ শ্লোক সংখ্যা পঞ্চশতী হে ভগবান আপনার পরম ঈশ্বরত্ব প্রত্যক্ষভাবে অনুভব করা যায় কিন্তু এই জগতে যে সবকিছু কালের প্রভাবে ধ্বংস হয়ে যায় তা দেখে তা অনুমান করা যায় কালের বেগ অত্যন্ত প্রচন্ড এবং সবকিছুই অন্য কিছু দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় ঠিক যেমন একটি পশু আরেকটি পশুকে আহার করে বায়ু যেমন আকাশে মেঘকে ছিন্ন বিচ্ছিন্ন করে ঠিক সেইভাবে কাল সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তারপর রয়েছিল প্রভাব লিখেছেন প্রকৃতির নিয়মে ধ্বংস কার্য সংগঠিত হয় এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় যদিও বৈজ্ঞানিক দার্শনিক কর্মী এবং কর্মী ও অন্য সকলে সর্বদা সবকিছু চিরস্থায়ী করবার চেষ্টা করেছে এক মূর্খ বৈজ্ঞানিক সম্প্রতি ঘোষণা করেছে যে বিজ্ঞানের মাধ্যমে জীবনকে চিরস্থায়ী করা যাবে তথাকথিত কিছু বৈজ্ঞানিক গবেষণাগারে জীব সৃষ্টিরও চেষ্টা করছে এইভাবে সকলেই কোনো না কোনোভাবে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তারপরও ঈশ্বরত্ব অস্বীকার করার চেষ্টা করছে কিন্তু ভগবান এতই শক্তিশালী যে তিনি মৃত্যুরূপে সবকিছু ধ্বংস করেন ভগবদ্গীতা দশম অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যু সর্ব আমি সর্বগ্রাসী মৃত্যু নাস্তিকদের কাছে ভগবান হচ্ছেন মৃত্যু এবং জড়জগতে তারা যা কিছু সঞ্চয় করে তা সব তিনি তাদের থেকে অরণ করিয়ে প্রহ্লাদের পিতা হিরণ্যকুশিত সর্বদা ভগবানের অস্তিত্ব অস্বীকার করত এবং ভগবানের প্রতি প্রহ্লাদের অবিচলিত ভক্তির জন্য সে পাঁচ বছরের শিশু প্রহ্লাদকে হত্যা করতে চেয়েছিল কিন্তু যথাসময়ে ভগবান বিষ্ণুদেব রূপে আবির্ভূত হয়ে হিরণ্য শিশুকে তার পুত্রের খুশিতে সমাধান করেছে শ্রীমদ ভাগবতে প্রথমে স্কন্ধ তেরো অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এই মৃত্যুর পন্থা স্বাভাবিক জীব জীবাশ্ম জীবাণু একটি জীব অন্য আরেকটি জীবের থাকে সাপ ব্যাগ থাকে বেজি সাপ আর অন্য আরেকটি পশু বেজিতে এইভাবে ভগবানের পরম ইচ্ছার প্রভাবে ধ্বংস ধ্বংসের ক্রিয়া চলছে যদিও আমরা প্রত্যক্ষভাবে ভগবানের হাত থেকে হাত দেখতে পাই না কিন্তু এই ধ্বংসকার্যের মাধ্যমে আমরা ভগবানের হাতের উপস্থিতি অনুভব করতে পারি আমরা বায়ুর দ্বারা মেঘকে ছিন্ন ভিন্ন হতে দেখি কিন্তু যদিও তা কিভাবে হচ্ছে তা আমরা দেখতে পাই না কারণ বায়ুকে দেখা যায় যদিও আমরা পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষ ভাবে দর্শন করতে পারি না তবুও অংশক্রিয়ার মাধ্যমে দেখা যায় কিভাবে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন ভগবানের নিয়ন্ত্রণাধীনে ভয়ঙ্কর ভাবে এই অংশকার্য চলছে কিন্তু নাস্তিকরা তা দেখতে পায় এখানে শিরপ্রভাব তাৎপর্য ভগবান আছেন নাকি আছেন কি প্রমাণ আছে আমি নাস্তিক আমি নাস্তিক নয় কিন্তু অভিনয় করছি কি প্রমাণ আছে যে ভগবান আছে বিশ্বাস তো আপনি বিশ্বাস করেন আমি তো বিশ্বাস করি না যত মত তত পথ আমার মত আছে যে কোন ভগবান নেই শাস্ত্র প্রমাণ শ্রুচি প্রমাণ সেটা প্রমাণ কিন্তু আমি শাস্ত্রকে বিশ্বাস করেন তো ভগবানের শক্তি ভগবানকে আমি বিশ্বাস করি না শক্তি আমি দেখি কিন্তু ভগবান দেখতে পাচ্ছেন আসলে যারা বিশ্বাস করতে চায় না সেই রকম লোককে বিশ্বাসী বানানো সম্ভব নেই তো যাদের দৃঢ় বিশ্বাস আছে যে কোনো ভগবান নন সেই রকম লোকে কিভাবে যেন সম্ভব নয় শ্রদ্ধাবঞ্জন হয় ভক্তি অধিকার যারা শ্রদ্ধাবান আছে তারা ভক্তি করতে পারে তো সেই শ্রদ্ধা কি রকম অন্ধবিশ্বাস নেহে এই শ্লোকে ভগবান শিব ইনিও ভগবান বলে যেহেতু ইনি মহান শক্তিমান ভগবান শিব বলছেন যে প্রত্যক্ষ ভাবে ভগবান আমরা দেখতে পাই না ও নাস্তিকেরা বলছে যে যা আমরা দেখতে পারি তা আমরা বিশ্বাস করতে পারি কিন্তু প্রকৃত পক্ষে অনেক কিছু যা তারা তারা গ্রহণ করে যা আছে তারা ও প্রত্যক্ষ ভাবে দেখতে পায় না যেমন এই শ্লোকে এক উদাহরণ আছে যে বায়ুর বেগে মেঘগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তো বায়ুকে আমরা দেখতে পারি কি বায়ু কি জিনিস আছে কেউ কোনো সময় দেখেছে না তো কি প্রমাণ আছে যে বায়ু আছে কি অনুভব কি অনুভব স্পর্শ সেটা কি প্রমাণ হাওয়া যদি বেশি হয় আমি সেটা অনুভব করি কিন্তু সেটা কি বায়ু নাকি অনজেনিস কি প্রমাণ আছে যা বায়ু আছে বায়ু প্রক্রিয়া থেকে আমরা অনুমান করি যে বায়ু আছে সেটা আমরা দেখতে পাই না আমি আপনারা দেখতে পাচ্ছি কি প্রমাণ আছে যে আসলে আপনারা আমার সমক্ষে আছে কি প্রমাণ আছে হয়তো সেটা আমার কল্পনা স্বপ্ন কি প্রমাণ আছে হয়তো কোনো কিছু বস্ত্র অস্তিত্ব নেই সব কিছু স্বপ্নের মতো আছে কিন্তু সেই কথা বলে আমি কি পাগল হবে কিছু লোক সেইভাবে বলে বুদ্ধিস্ট বৌদ্ধ তারা বলে কি সব কিছু কি আছে কিছু তো নেই সব কিছু শূন্য কোন জিনিসে অস্তিত্ব হচ্ছে না সব কিছু মহান মোহা মহান মায়া আছে তারা বলে কিন্তু খেতে লাগে তারা ভাত খায় সেই সময় তারা বলে না যে সব কিছু কাল্পনিক আছে তাদের কাল্পনিক পেতে তারা কাল্পনিক ধার দেয় তো এই রকম তত্ত্ব দর্শন ব্যবহারিক নীতি প্রকৃতপক্ষে এই সকলে বিশ্বাস আছে সত্য কি আছে আমরা কিভাবে বুঝতে পারি শুধুমাত্র আমাদের সীমিত এবং ক্ষুদ্র ইন্দ্রিয়গুলো দ্বারা এবং সীমিত এবং ক্ষুদ্র বুদ্ধি দ্বারা আমরা কিছুই ঠিক মতো বুঝতে পারি কিভাবে আমরা ঠিক মতো বুঝতে পারি ভগবানের কৃপা দ্বারা ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে তো বুদ্ধি দ্বারা আমরা অনুমান করতে পারি যে ভগবান আছে যেমন আমরা অনুমান করতে পারি যে বায়ু আছে কারণ আমরা বায়ু প্রক্রিয়া বায়ু প্রভাব দেখতে পারি তো মেঘগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে বায়ু এই তথ্যটা আমরা যদি অস্বীকার করি তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি যে যা আমরা প্রত্যক্ষ ভাবে দেখতে পারি মেঘগুলো নষ্ট হয়ে যায় তো কিভাবে নষ্ট হয়ে যায় কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তো আমরা অনুভাবে ব্যাখ্যা করতে পারি কিন্তু সবচেয়ে ভালো ব্যাখ্যা আছে যে বায়ু আছে যা আমরা দেখতে পারি না কিন্তু তার প্রভাব থেকে আমরা বুঝতে পারি যে বায়ু আছে এবং কেউ সেই রকম দর্শন করে না যে বায়ু তুনে সবাই গ্রহণ করে যে বায়ু আছে কিন্তু কেউ বায়ুকে দেখতে পারে না কেউ ইতিহাসের মধ্যে কেউ দেখিনি কারণ অদৃশ্য বস্তু আছে তো মন আছে বুদ্ধি আছে কে দেখতে পারে কিন্তু আমরা বুঝতে পারি যে মন আছে বুদ্ধি আছে চেতন আছে সেটা বায়ু থেকে আরো অনেক সুখ আছে তবু আমরা বুঝতে পারি যে বুদ্ধি আছে কারণ আমাদের নিজে বুদ্ধি আছে নিজের চেতনা আছে এবং অনদের ও আছে আমরা যদি অন্যদের কথা বলে তাহলে বুঝতে পারি তো সেই তো প্রমাণ যে অনদের ও বুদ্ধি আছে সেটা প্রত্যক্ষ প্রমাণ এটা অনুমান ঠিক সেভাবে আমরা অনুমান দ্বারা বুঝতে পারি যে ভগবান আছে এই শ্লোকে কালের প্রভাব থেকে যে আমরা বুঝতে পারি যে ভগবান আছে এই উদাহরণ আছে এবং অনুমান দ্বারা ও আমরা বুঝতে পারি যে এই সমস্ত জগৎ যে শৃঙ্খলা ভাবে চলে থাকে সেটা এমনি হচ্ছে না ডিজাইনার আছে সৃষ্টিকর্তা আছে তো এটা আসলে নেই সবচাইতে বড় প্রমাণ আছে শ্রুতি প্রমাণ শাস্ত্র প্রমাণ যারা বৈদিক তারা শাস্ত্র প্রমাণ গ্রহণ করে কিন্তু আমাদের বুদ্ধি বহুত ক্ষুদ্র হলেও বুদ্ধির দ্বারা ও আমরা বুঝতে পারি যে ভগবান আছে এই শ্লোকে যে অনুমান দ্বারা আমরা ভগবানের অস্তিত্ব বুঝতে পারি বলা হচ্ছে ভগবান শিবদের দ্বারা তো এই শ্লোকে অনুমান প্রমাণ স্থাপিত হচ্ছে এবং যেহেতু এই শ্লোক শ্রীমদ ভাগবত থেকে উদ্ধৃত হচ্ছে তো সাথে সাথে শাস্ত্র প্রমাণও আছে এই শ্লোকে ভগবানের অস্তিত্ব প্রমাণ আছে দুইভাবে অনুমানের দ্বারা এবং শাস্ত্র দ্বারা যাদের মধ্যে বলবান আছে শাস্ত্র প্রমাণ কিন্তু সব লোক তো শাস্ত্র মানে না অনেকে শাস্ত্রকে মানে না তো যারা শাস্ত্র মানে না তার সাথে আমরা এইভাবে তর্ক করতে পারি যে প্রমাণ আছে যে ভগবান আছে এই প্রমাণ আছে যে আমরা দেখতে পাই কালে যে কালে প্রভাবে সকল জিনিসে সৃষ্টি হয় কিছু সময় থাকে এবং পরিশেষে ধ্বংস হয়ে যায় তো এইসব চলছে কিভাবে কেন নিরন্তর আছে পরিচালক আছে আমরা যদি নাস্তিককে বলব এই ফেন কলম কিভাবে আছে সবাই মোটামুটি জানে আমি তো পূর্ণভাবে জানে না তো ফ্যাক্টরিতে বানানো হবে কিভাবে আমি ঠিক জানি না কিন্তু অবশ্যই আসলেই এর মধ্যে কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ষাট আট ভাগ আছে না আমরা যদি প্রস্তাব করি যে এই কলম তো এমনি আসছিল একদিন খুব বড় জ্বর ছিল বৈশাখী জ্বর এবং আমার ঘরে ঘরে পেছনে অনেক অবর্জনা ফেলা হল এবং জ্বরের দ্বারা ওইসব অবর্জনা এইভাবে গঠিত হল এমনি বাই চান্স সংযোগ দ্বারা অবর্জনা থেকে বায়ু বলে দ্বারা ভেনভয়াজ কেউ বিশ্বাস করবে কিন্তু নাস্তিকেরা বলে যে একবার এক বিরাট বিস্মরণ হল এবং এমনি সব জগৎ চলে আসছে জগৎ কিভাবে হচ্ছে তো এমনি বাই চান্স এবং তারা বলে যে এই হচ্ছে বিজ্ঞান কি রকম বিজ্ঞান এ তো অজ্ঞান শুধুমাত্র মহামূর্খ সেই রকম কথা বলে কিন্তু আজকাল কলিযুগের প্রভাবে যারা সবচাইতে বড় মূর্খ সেই রকম লোক মহাপণ্ডিত লোকের অমান আমরা কেউ যদি খুব লম্বা শব্দ বলে সায়েন্টিফিক শব্দ ক্লিমো ফরেস্টিক লাইট অফ কেউ বুঝে না এই শব্দের অর্থ কি আছে তো লোকের মনে করো খুব শিক্ষিত লোক এই তো বড় কথা বলে তো অবশ্যই সব কিছু জানে তো এইভাবে ওইসব বৈজ্ঞানিক খুব কঠিন শব্দ অনেক কঠিন শব্দ সৃষ্টি করে এবং এইসব নিজ সৃষ্টের শব্দ বল দ্বারা স্থাপন করতে চায় যে এই কোন সৃষ্টিকর্তা হচ্ছে না কিন্তু যাদের প্রকৃত বুদ্ধি আছে তারা বুঝতে পারে যে ভগবান আছে এমনি তো কিছু হল না এমনি মানে সংযোগের দ্বারা সব কিছু যা আছে আছে আমি এখন বিজ্ঞান বলছি খুব গভীর বিজ্ঞান তো কিভাবে সবকিছু জগতের মধ্যে আছে বৈজ্ঞানিকেরা বলবে আছে কি কারণ আছে তো কি বিজ্ঞান না অজ্ঞান তারা জানে না কিন্তু তারা ভগবত বিদেশী যেমন ভক্তদের হৃদয়ে ভক্তি আছে যেমন এইসব নাস্তিকদের হৃদয়ের মধ্যে ভগবানের জন্য দেশ আছে সেই জন্য এই সরল ব্যাখ্যা যা আছে যে জগতের সৃষ্টিকর্তা আছে তারা স্বীকার স্বীকার করতে চায় না কিন্তু আমরা যদি একটু ঠান্ডা বুদ্ধিতে অনুমান করে তো কিভাবে জগতের সৃষ্টি কিভাবে জগৎ আছে নাস্টিকেরা বলে যে আছে বিরাট বিস্ফোরণ হল তার কারণ কি হল জানে না কিন্তু আমরা গবেষণা করছি পরে আমরা বলব বিস্ফোরণ হল এবং তারপরে সবকিছু সুন্দর শৃঙ্খলভাবে আছে সেটা কোনো ব্যাখ্যা নেই সেটা শুধু কল্পনা সেটা অনুমান কিন্তু বুদ্ধিমান অনুমান নেই তো এবং ভক্তরা বলে যে সৃষ্টিকর্তা আছে তাদের নিদর্শন অনুসারে সবকিছু সৃষ্টি হচ্ছে তো নাস্তিকদের তথাকথিক বিজ্ঞান সেটা অনুমান কেউ দেখিনি সৃষ্টি কেউ কোন অনুমান কোন বিস্মরণ দেখিনি কোন প্রমাণ নেই যে সেই রকম বিস্ফোরণ হয় কিন্তু বৈজ্ঞানিকেরা বলে যে এত বিজ্ঞান সেটা বলে কিন্তু প্রকৃতপক্ষে সেটা অনুমান শুধু এবং সেই অনুমান তো বেশি ভালো হচ্ছে না সেটা তাদের বিশ্বাস এবং আমরা বলি যে সবকিছু হচ্ছে ভগবানের সৃষ্টি সেটাও অনুমান কিন্তু দুই ব্যাখ্যার মধ্যে যে কোনো ভগবানের কোন ভগবান ভগবান আছে এই অনুমান যে ভগবান আছেন সৃষ্টিকর্তা আছেন সব কিছু এমনিতেও হচ্ছে না ভগবান তিনি পরম বুদ্ধিমান আছেন শক্তিমান আছে সেই জন্য তার ক্ষমতা আছে এই বিরাট জগতের সৃষ্টি করে বৈজ্ঞানিকদের বুদ্ধি আছে শক্তি আছে এই রকম ছোট ছোট জিনিস সৃষ্টি করে এবং এর থেকে বড় অনেক জিনিস তারা সৃষ্টি করেছে কিন্তু তাদের ক্ষমতা নেই এক বিরাট জগৎ সৃষ্টি করে সেই জন্য তারা বলে আমরা করতে পারি না তো আর কেউ করতে পারে না এটা কি বিজ্ঞান আমরা ছোট ছোট জিনিসগুলো সৃষ্টি করতে পারি কিন্তু আমরা বুঝতে আমরা বুঝতে পারি না কিভাবে এক ব্যক্তি এক বিরাট জগৎ সৃষ্টি করতে পারে সেই জন্য আমরা মানি মানে না যে কেউ জগতের সৃষ্টি করেছে তো এই এই তো বিজ্ঞান না কেউ যদি বলে যে প্রমাণ দাও ভগবান আছে তো সেই রকম লোককে বলবে যে তো প্রমাণ দাও যে সৃষ্টি এমনি হচ্ছে এই উদাহরণ খুবই সার্থক আছে তো এই ছোট ফেন আসলে সেটা একজনের সৃষ্টি না অনেক লোকজনের অনেক লোকজনের বুদ্ধি দ্বারা শক্তি দ্বারা প্রয়াসের দ্বারা এই ফেন গঠিত হল তো এটা স্টিল তো লোহা লোহা কই থেকে পাওয়া যায় তো হয়তো পার্বত থেকে তো প্লাস্টিক সেটা তেল থেকে পাওয়া যায় সরিষা তেল থেকে না ওই ভূমিয়া মধ্যে সেই তেলের থেকেই এইসব প্লাস্টিক পরিণত তেলে পরিণয় হয় এই প্লাস্টিক তো অনেকজনে বুদ্ধি লাগানো দ্বারা অনেকজনে প্রয়াসের দ্বারা এই ছোট পেনে সৃষ্টি হলো তো এর থেকে আমরা অনুমান করতে পারি যে এই বিরাট জগতে সৃষ্টি বুদ্ধি দ্বারা প্রয়াসের দ্বারা শক্তি দ্বারা হচ্ছে ব্যাপার তো সরল আছে সেই জন্য আপনারা শ্রদ্ধা করেন আপনাদের জানাতে দরকার নেই আপনারা সহজভাবে গ্রহণ করেন যে ভগবান আছে সেই জন্য আপনারা ভক্ত কিন্তু অনেকে অবিশ্বাস করেন অভক্ত আছে কিভাবে সেই রকম লোকে আমরা বিশ্বাস করতে পারি সেটা আমাদের শিক্ষা উচিত যাতে আমরা ভক্তি প্রচার করতে পারি আমরা জনতার মধ্যে যাই প্রচার করার জন্য আমরা কি বলে হরে নাম হরে নাম হরে নাম ইব কেবলম কলো না চৈব নাস চৈব নাস চৈব এই কলি কালে হরিনামের ছাড়া আর কোনো উপায় নাই পরম গতি প্রাপ্ত করার জন্য তো শ্রদ্ধাভঞ্জন এই কথা গ্রহণ করবে কিন্তু নাস্তিকের হয়তো আপত্তি করবে তারা বলে যে কি প্রমাণ আছে যে ভগবান আর আসলে আমরা অনেকবার এই পশ্চিম বাংলায় এই আমাদের অনুভূতি হল যে বিশেষ করে কমিউনিস্ট তো খুব আমাদের আমরা প্রচার করতে যাই এবং কমিউনিস্ট কমরাদের আমাদের প্রচার থেকে খুব রেগে যায় কি লোকদের প্রতারণা করছে করো ভগবান নে এইসব লোক তো চিটিং করছে আমাদের সম্বন্ধে সেই রকম লোকদের সাথে তো কথা বলা যায় না শুধু নৃসিংহ স্তুতি কীর্তন করা যায় আর কোনো উপায় নাই অনেকবার আমাদের অনুভূতি হলো যে আমাদের বই বিচরণ অনেকবার আমরা করি দুর্গাপুর আসানসোলে ফ্যাক্টরি বাইরে আমাদের গাড়ি রাখায় রাখি লোকেরা বই নিতে চাই তারপর এইসব কমিউনিস্ট নেতা আসে এবং খুব রেগে এই সব বন্ধ করো এবং সব লোক বই থেকে ফলাই যায় সেই রকম লোকদের সাথে কথা বলা যায় না কিন্তু লোকেরা যাদের বিশ্বাস নাই কিন্তু তাদের ব্যবহার অত খারাপ নেই যে আমাদের সাথে কথা বলবে কথা বলবে তো তাদের সাথে এইভাবে করা উচিত যে অনুমান দ্বারা আমরা বুঝতে পারি যে পরম শক্তিমান আছে আমরা চোখে দ্বারা দেখতে পাচ্ছি না কিন্তু ভগবানের শক্তির প্রভাব থেকে আমরা বুঝতে পারি যে ভগবান আছে তো তারা নাস্তিকের যা অবিশ্বাসী জন যদি জিজ্ঞেস করবে যে আমরা কেন চোখে দ্বারা ভগবানকে দেখতে পাই না তো উত্তর হবে যে আমাদের চেতনা শুদ্ধ হতে হবে ভগবানের প্রত্যক্ষ দর্শন করার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের চেতনা শুদ্ধ হয় না ততক্ষণ পর্যন্ত ভগবানকে এই দেখলেও আমরা যে ভগবান ভগবান আমাদের সামনে আছে আমরা বুঝতে পারব না যেমন দুর্যোধন অনেকবার কৃষ্ণকে দেখল কিন্তু যে কৃষ্ণ হচ্ছেন ভগবান तो शेजा मानन तो एक बार कृष्ण তার অনেক রূপ শুধু একটা শুধু একটা কৃষ্ণ নন অনেক রূপ দুর্যোধনকে দেখাইলেন কারণ ওই সেই সময় ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ আগে ভগবান কৃষ্ণ মধস্থ মধ্যস্থ রূপে শান্তি স্থাপন করার জন্য যাতে যুদ্ধ হবে না যুধিষ্ঠির মহারাজের পক্ষে ভগবান কৃষ্ণ দুর্যোধন দুর্যোধনে ফাঁসে গেছে তো দুর্যোধন মনে করেছেন যে ওই কৃষ্ণ হচ্ছেন পাণ্ডবদের প্রাণ তো আমরা যদি খ্রিস্টকে গ্রেফতার করি তো পাণ্ডবদের প্রাণ তো থাকবে না এবং খুব সহজে আমরা যুদ্ধে জয়ী হব তো ভগবান খ্রিস্ট সব কিছু জানেন যে হেতু ইনি অন্তর্জামী তো দুর্যোধনের রাজমহল প্রবেশ করে ইনি শুধুমাত্র এই রূপে উপস্থিত হলেন অনেক রূপ অনেক রূপে উপস্থিত হলেন তো যোজনে লোক চেষ্টা করেছেন কৃষ্ণকে ধর কিন্তু তারা দেখেছেন যে এই কৃষ্ণ এখানে অনেক কৃষ্ণ অনেক অনেক অনেক কৃষ্ণ তো এর থেকে কে বুঝতে পারত যে কৃষ্ণ তো ভগবান আছে কিন্তু দুর্যোধন কি মনে করেন এই জাদু করছে তো প্রত্যক্ষ প্রমাণ ও মানে না যে কৃষ্ণ হচ্ছেন ভগবান তো নাস্তিকের যদি আমাদের বলে যে প্রমাণ দাও যে ভগবান আছে সেই রকম লোককে আমরা উত্তর দিতে পারি অনপ্রশ্ন দ্বার তো কি প্রমাণ আপনি গ্রহণ করবেন কি রকম প্রমাণ ভগবান যদি স্বয়ং উপস্থিত হয় তার সামনে তোমার সামনে তুমি কি গ্রহণ করবে স্বীকার করবে যে ইনি হচ্ছেন ভগবান তো সেই নাস্তিক নাস্তিকেরা ভগবানের প্রত্যক্ষ দর্শন পায় মৃত্যু সর্বহরশ্চাহম কাল রূপে তবু তারা মানে না তো তারা দুর্ভাগ্য আছে কিভাবে দুর্ভাগ্য তো নিজে দুর্ভাগ্য তারা সৃষ্টি করেছে এবং তাদের প্রচারের দ্বারা তাদের প্রচার যে কোনো ভগবান হচ্ছে না তাদের প্রচারের দ্বারা অনেক জন তো শ্রদ্ধাহীন হয়ে গেল কারণ শ্রদ্ধাবঞ্জন হয় ভক্তি অধিকার শ্রদ্ধাবঞ্জন ভক্তি করতে পারে কিন্তু যাহা কোমল শ্রদ্ধা সেই কনিষ্ঠজন বেশিরভাগ লোক যারা ভগবানের ভক্ত তাদের শ্রদ্ধা দৃঢ় হয় না সেই জন্য কেউ যদি তাকে বলে যে কোন ভগবান কোন প্রমাণ নেই তো সেই রকম লোক যাদের শ্রদ্ধা কমল আছে তাদের বিশ্বাস ভেঙেছে তো যাতে লোকদের বিশ্বাস হবে না কমল শ্রদ্ধা বাড়বে যাতে যাতে শ্রদ্ধা শ্রদ্ধাবনে jhana, শ্রদ্ধা একদম মজবুত হবে সেই জন্য এই সকল শাস্ত্র চর্চা করা দরকার আছে সেই জন্য আমরা শিল প্রভুপাদে দিব্য গ্রন্থে বিতরণ করি কারণ শিল প্রভুপাদে গ্রন্থ সকল মধ্যে যিনি আধুনিক বৈজ্ঞানিক দের মত অনুসারে স্থাপন করেন যে ভগবান আছে শিলপ্রপাদের সমূহ মধ্যে শুধু অন্ধবিশ্বাস নয় কিভাবে আমরা বুঝতে পারি যে ভগবান আছেন শিল প্রভুপাদ বৈজ্ঞানিক ভাবে তাদের সকল গ্রন্থ মধ্যে স্থাপন করে তো আজকাল লোকেরা বেশি বিশ্বাস করে না ভগবানকে বেশি বিশ্বাস করেন বৈজ্ঞানিকদের আমরা যদি শ্রী ভগবান বাচ্চা বলে লোকের তো বেশি বিশ্বাস করেন বললে শ্রী সায়েন্টিস্ট বাচ্চা সবাই খুব আদর করে সায়েন্টিস্ট মশন Einstein Paramahamsa Om Vishnupad Paramahamsa Einstein. যে আইনস্টাইনের বুদ্ধি থেকে ভগবানের বুদ্ধি অনেক বেশি আছে যে আইনস্টাইনের বুদ্ধি ভগবানের থেকে এসেছে ভগবান সেই বুদ্ধি দিয়েছে সেটা আমরা প্রচার করতে চাই তো সব জ্ঞান বিজ্ঞান আছে গীতায় ভাগবতে জ্ঞান বিজ্ঞান সহিতম यज्ञात्वा नेह भूयो न ज्ञातव्यम अवशिष्यते তো সব কিছু আছে গীতা ভাগবতে শিল প্রপাত এই সকল শাস্ত্র শ্লোক উপরে পুরো ব্যাখ্যা দিয়েছেন তো আপনারা ফরুন এবং অনাদের ফরান জয় নৃসিংহদেব সময় হয়ে গেল ঠিক আছে নৃসিংহদেব ভগবান কি জয় শিলপ্রপাদ কি জয় শ্রীমদ ভাগবচন কি জয়